فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি আবরকাত মানত করলে পরে সেটা পূর্ণ করতে হবে আর এটা যদি পূর্ণ করতে অক্ষম হয়ে পড়ে এখন করণীয় কি প্রথমত বিষয় হচ্ছে যে মানত তারিখে সাবধান হতে হবে যেখানে সেখানে মানত করা উচিত না যেখানে সেখানে মানত করা উচিত না ইবনে আব্বাস রাজিয়াল তালানা বলেন এক মহিলা সমুদ্র সফরে বের হলে সে নজর মানল যে যদি আল্লাহ তাবারক তালা তাকে সমুদ্র থেকে পরিত্রাণ দান করেন তাহলে সে এক মাস রোজা রাখবে অতঃপর সে সমুদ্র থেকে পরিত্রাণ পেয়ে ফিরে এলো কিন্তু রোজা না রেখেই সে মারা গেল তার এক কন্যা নবী সালামের নিকটে এসে সে ঘটনা উল্লেখ করলে তিনি বললেন মনে করো তার কোনো যদি ঋণ থাকে তাহলে তা তুমি পরিশোধ করতে কিনা অর্থাৎ তোমার মার কোনো ঋণ থাকলে পরিশোধ করতে কিনা সে বলল হ্যাঁ তিনি বললেন তাহলে আল্লাহর ঋণ অধিক রূপে পরিশোধ করো তা বেশি যোগ্য রাখে যে সেটা পরিশোধ করতে হবে সুতরাং তুমি তোমার মায়ের তরফ থেকে রোজাটা তাজা করে দাও আবু দাউদ হাদিস তোমার তিন হাজার তিনশো আট মুসরাদ আহমদ দুই খণ্ড দুশো ষোলো পৃষ্ঠা এটা রয়েছে তাহলে পরিষ্কার রয়েছে যে সে ব্যক্তি অক্ষম হয়ে পড়লো মারা গেল তার কিন্তু সে মানব তাকে পূর্ণ করতে বলেন আল্লাহ রসুল সরসালাম নির্দেশ দিলেন তার কন্যাকে অতএব যে ব্যক্তি অক্ষম হয়ে পড়েছে তার যদি কোনো ওয়ারিশান থাকে তাহলে সেটা আদায় করে দেওয়া উত্তম সেটাকে আদায় করতে হবে তার ওয়ারিশানদের উপরে এটা কর্তব্য যে সেটা তারা যেন আমানতটাকে পুরো করে দেয় أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد